ওরে যাত্রী কবরে মনে ভেবে দেখ তুই ফের থাকবি কেমনে ওই কবরে যে থারাজ্য আধারে যে থারাজ্য আধারে ওরে যাত্রী কবরে মনে ভেবে দেখ তুই ফের থাকবি কেমনে ওই কবরে যে থারাজ্য আধারে যে থারাজ্য আধারে নাই রে কোনো পুঁজি যে তোর নাই রে পুণ্য সাওয়া কেমনে দিবি কবর মাঝে প্রশ্নগুলোর যাওয়া নাই রে কোনো পুঁজি যে তোর নাই রে পুণ্য সাওয়া কেমনে দিবি কবর মাঝে প্রশ্নগুলোর যাওয়া সইবি কেমনে কঠিনা গুণ ঐশ নরকের ওরে যাত্রী কবরের মনে ভেবে দেখ তুই ফের থাকবি কেমনে ওই কবরে যেথা রাজ্য আধারে যেথা রাজ্য আধারে ওরে যাত্রী কবরে নিয়ে যেতে পারিস যদি কিছু ভালো আমল জ্বলবে নার তোর কবরে নামের অনর নিয়ে যেতে পারিস যদি কিছু ভালো আমল জ্বলবে নার তোর কবরে নামের অনল দুনিয়া থেকেও সেখানে তুই থাক বিশুখে ঢের দুনিয়া থেকেও সেখানে তুই থাক বিশুখে ঢের ওরে যাত্রী কবরে মন ভেবে দেখ তুই ফের থাকবি কেমনে ওই কবরে যেথা রাজ্য আধারে যেথা রাজ্য আধারে ওরে যাত্রী কবরে মন ভেবে দেখ তুই ফের থাকবি কেমনে ওই কবরে যেথা রাজ্য আধারে যেথা রাজ্য আধারে ওরে যাত্রী কবরে ওরে যাত্রী কবরে ওরে যাত্রী কবরে প্রিয় শ্রোতা শুনলেন শিল্পী মাহমুদুল হাসান বাসিরের আবেগমাখা অডিও অ্যালবাম কোন পথে যায় অ্যালবামটির সম্পাদনায় ছিলেন কবি মুহিব খান আর ধারা বর্ণনা ও ব্যবস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছে হোলি মিডিয়া সাউন্ড টাওয়ার পুরানা পল্টন ঢাকা আল্লাহ হাফেজ